বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আমার বাংলাদেশ যার নাম এই মানচিত্রের মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে আটষট্টি হাজার গ্রাম যার প্রতিটি ধুলি কোনায় প্রতিদিন মিশে যায় খেটে খাওয়া মানুষের ঘাম যার জন্যেই বান্ন উনসত্তর আর একাত্তরের সংগ্রাম পবিত্র সেই ভূমি বদনে মাখাই তুমি যেখানে শিকড় গেথে আছে ইসলাম আমার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ তোমার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ সোনার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ সবার বাংলাদেশ দেশ দেশ দেশ দেশ আমার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ তোমার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ সোনার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ সবার বাংলাদেশ দেশ দেশ দেশ দেশ یہ میرا وطن میرا تن بدن میری جان من سب ہے میری صبح شام میرا جگر جان میری زندگانی اب ہے یہ میرا فخر جینے کا گھر تو نے کیے قبر ہے جب تک رہے گدم خون کی اسے کھونے کی نہ ڈر ہے خون کیا ہو جائے قیامت آ جائے اڑ کے رہے گا اس کا نشان ہمارا بنگلہ دیش بنگلہ دیش بنگلہ دیش تمہارا بنگلہ بنگلہ بنگلہ دیش دیش دیش بنگلہ دیش بنگلہ دیش বাংলাদেশ দেশ দেশ দেশ ও আমার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ তোমার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ সোনার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ সবার বাংলাদেশ দেশ দেশ দেশ দেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ We don't fear any aggression any restriction against us. We are ready to take any harsh challenge for our existence purpose. We can face any imperialism, colonialism in our year. Hey! We do have many friends, but not any God and not any Lord in the world. Hey! To preserve our right, we are able to fight against any might, east, western, oh my Bangladesh. Bangladesh, Bangladesh. Your Bangladesh. Bangladesh, Bangladesh. Jordan, Bangladesh. Bangladesh, Bangladesh. Our Bangladesh. Desh, desh, desh, desh. Oh, our Bangladesh. Bangladesh, Bangladesh. বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ সোনার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ সবার বাংলাদেশ দেশ দেশ দেশ দেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আমার বাংলাদেশ যার নাম এই মানচিত্রের মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে আটষট্টি হাজার গ্রাম যার প্রতিটি ধুলি কণায় প্রতিদিন মিশে যায় খেটে খাওয়া মানুষের ঘাম যার জন্যেই বান্ন উনসত্তর আর একাত্তরের সংগ্রাম পবিত্র সেই ভূমি বদনে মাখাই তুমি যেখানে শিকড় গেথে আছে ইসলাম আমার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ তোমার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ সোনার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ সবার বাংলাদেশ দেশ দেশ দেশ ও আমার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ তোমার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ সোনার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ সবার বাংলাদেশ দেশ দেশ দেশ দেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা